অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জাকির নায়ক আমি অনুষ্ঠানের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়েককে এবং এর পাশাপাশি আকসা এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে আমি এখানে উপস্থিত সব দর্শক শ্রোতাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি মিস্টার হিঙ্গুর আলীকে একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি আজকের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করতে রাজি হয়েছেন মিস্টার কে আর হিঙ্গুর আলী বিমানটিতে গত ৪৫ বছর ধরে ওকালতি করছেন তিনি বিগত ছয় বছর ধরে বিমানডির বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর বিভিন্ন ধর্মের উপর ওনার সুগভীর জ্ঞান রয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রভাকর হ্যাগডেকে বিভান্ডির অধিবাসীরা খুব ভালোভাবেই চেনেন তিনি গত পঞ্চাশ বছর ধরে এই প্রদেশের একজন সেরা অ্যাডভোকেট এছাড়াও তিনি ল কমিশনের একজন সদস্য আর তিনি লিগাল এইড অ্যান্ড লোক আদালতের একজন উদ্যোক্তা যেটা প্রথমবারের মতো বিভান্ডিতেই হয় বর্তমানে এই পঁচাত্তর বছর বয়সেও তিনি এখনও তার কাজ করে যাচ্ছেন আর তরুণ অ্যাডভোকেটদের প্রেরণা দিচ্ছেন এছাড়াও তিনি তরুণ অ্যাডভোকেটদের সুবিধার জন্য অনেকগুলো বই লিখেছেন যেমন বেইল অ্যান্ড ইনজাংশনস কংগ্রেসের একজন প্রবীণ নেতা হিসেবে তিনি এমপিসিসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন বর্তমানে টাটা ভিক্রিমদের পক্ষে তিনি আইনি লড়াই করছেন আমাদের প্রধান বক্তা doctor Zakir Naik Islamic research ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আর মূলত তার প্রেরণাতেই আলহামদুলিল্লাহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পুরো পৃথিবী জুড়ে অভিনন্দিত হয়েছে ইসলাম ধর্মকে ঠিকভাবে উপস্থাপন আর ঠিকভাবে ব্যাখ্যা করার জন্য পাশাপাশি তারা ইসলামের ভুল ধারণাগুলিও দূর করেছে পেশায় একজন মেডিকেল ডাক্তার হলেও তিনি এখন পুরো পৃথিবী জুড়ে ইসলামের সত্যকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বিশেষ করে পৃথিবীর ইংরেজি ভাষাভাষী মানুষদের মাঝে মাত্র বত্রিশ বছর বয়সে ডক্টর জাকির ইসলামের শিক্ষাকে ব্যাখ্যা করতে শুরু করেন এবং ইসলামের বিভিন্ন ভুল ধারণাকে দূর করা শুরু করেন বিভিন্ন যুক্তি বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে তিনি পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে অনর্গল উদ্ধৃতি দিতে পারেন ডক্টর জাকির আব্দুল করিম নায়েক তার সুচিন্তিত বিশ্লেষণ এবং স্বতঃস্ফূর্ত ও অকাঠ্য যুক্তি দিয়ে তার দেয়া উত্তরগুলির জন্য বিখ্যাত যেখানে দর্শক শ্রোতারা তাকে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বে বিভিন্ন প্রশ্ন করে থাকেন গত দুই বছরে ডক্টর জাকির নায়েক দুইশোরও বেশি বক্তৃতা দিয়েছেন United States of America Canada Bahrain আরব আমিরাত কাতার শ্রীলঙ্কা মালয়েশিয়া আর সিঙ্গাপুরে এছাড়াও তিনি ইন্ডিয়ায় অনেক বক্তৃতা দিয়েছেন এবং অন্যান্য ধর্মের অনেক ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে বেশ কিছু আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডক্টর জাকির নায়েকের একশোটিরও বেশি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 আলাইকুম ওয়া রহমতুল্লাহ বারাকাতহু আল্লাহ সুবান তালার দয়া শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সবার উপরে আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হল সর্বজনীন ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের বেশ কয়েকটি প্রকারভেদ আছে যেমন ধরুন ভ্রাতৃত্ব যেটার ভিত্তি হলো রক্তের সম্পর্ক এছাড়াও হতে পারে কোনো এলাকা একটা জাতি একটা গোত্র ধর্মবিশ্বাস ইত্যাদি তবে এই সব ধরনের ভ্রাতৃত্বেরই একটা সীমাবদ্ধতা আছে ইসলাম আলহামদুলিল্লাহ বিশ্বাস করে সর্বজনীন ভ্রাতৃত্বে ইসলাম এটা মানে না যে মানুষ জন্ম নিয়েছে কোনো গোত্রে অথবা আলাদা কোনো স্তরে আর আমি আমার লেকচারের শুরুতেই পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম পবিত্র কোরআনের সুরা আল হুজুরাতের তেরো নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে যাহাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হইতে পারো এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করিবে তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন সমস্ত খবর রাখেন তিনি সব কিছুর ব্যাপারে পুরোপুরি অবগত পবিত্রকরণের এই আয়াত বলছে যে হে মানব জাতি আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে যার অর্থ এই পুরো মানব জাতি জন্ম নিয়েছে মাত্র এক জোড়া পুরুষ এবং নারী থেকে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার পূর্বপুরুষ একজনই আল্লাহ তালা এখানে আরও বলেছেন যে পরে তোমাদিগকে আলাদা করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যাতে তোমরা পরিচিত হইতে পারো এজন্য নয় যে তোমরা ঘৃণা করিবে আর একে অন্যের সহিত যুদ্ধ করিবে আর এখানে আল্লাহ সালার বিচার করার মানদণ্ডটা হলো এই আয়াত বলছে বিচারের মানদণ্ডটা কোনো লিঙ্গ গোত্র বর্ণ বা সম্পদ নয় কিন্তু মানদণ্ড হলো ওয়া যার অর্থ আল্লাহকে মানা ধর্মনিষ্ঠতা আর ন্যায়পরায়ণতা আর যে ব্যক্তি বেশি ন্যায়পরায়ণ বেশি ধার্মিক বেশি আল্লাহকে মানে আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন আর আল্লাহ সমস্ত খবর রাখেন আর সব কিছুর ব্যাপারে পুরোপুরি অবগত এছাড়াও পবিত্র কোরআনে সুরা আল রুমের ২২ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য নিশ্চয়ই ইহাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে পবিত্র কোরআন বলছে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বিভিন্ন বর্ণ কালো রঙের মানুষ সাদা বাদামি হলুদ আর এগুলো হলো নিদর্শন মানুষের মধ্যে এই ভাষা আর বর্ণের বৈচিত্র্য অন্যকে ঘৃণা করার জন্য নয় কারণ প্রত্যেকটি ভাষা এই পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার প্রত্যেকটি সুন্দর আপনার হাসি লাগতে পারে যদি ভাষাটা অন্যরকম লাগে যদি আগে ভাষাটা না শুনে থাকেন তাহলে হাস্যকর লাগতে পারে কিন্তু যে মানুষগুলো ওই ভাষায় কথা বলে তাদের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা তাই আল্লাহ বলেছেন তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বর্ণ যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাও আর পবিত্র কোরআনে সুরা আল ইসরার সত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে যে আদমা যে আল্লাহ সুবান তালা সর্বশক্তিমান ঈশ্বর আদমের সন্তানদের মর্যাদা দান করেছেন আল্লাহ এটা বলেননি যে তিনি মর্যাদা দান করেছেন শুধু আরবদের অথবা আমেরিকানদের অথবা কোনো বিশেষ জাতিকে বরং সর্বশক্তিমান আল্লাহ মর্যাদা দিয়েছেন আদম আল্লাহ ইসলামের সব সন্তানকে সে যাই হোক জাতি গোত্র বর্ণ বা লিঙ্গ আর পৃথিবীর অনেক বিশ্বাস পৃথিবীর অনেক ধর্মই বিশ্বাস করে যে আজকের মানুষ জাতি পৃথিবীতে এসেছে একটিমাত্র যুগল থেকে তারা হলেন আদম আর হাওয়া আলাইসাল্লাম তবে কিছু ধর্মবিশ্বাস আছে যেগুলো বলে যে শুধুমাত্র নারী জাতির অপরাধের কারণেই অর্থাৎ হাওয়া আলাইসাল্লাম শুধুমাত্র তার কারণেই মানুষ অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে আর মানুষ জাতির এই অধপতনের জন্য তারা শুধুমাত্র নারী অর্থাৎ হাওয়াকে দায়ী করে আসলে পবিত্র আদম এবং হাওয়া আলাইসাল্লামের ব্যাপারে অনেকবার বলা হয়েছে কিন্তু এর প্রত্যেকটি জায়গাতেই এই অপরাধের দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে আদম এবং হাওয়া দুজনেই অপরাধী আর পবিত্র কোরআনে সুরা আরাফে ১৯ থেকে সাতাশ নম্বর আয়াতে উল্লেখ আছে আদম আর হাওয়া আলাইসাল্লাম তাদের কথা বলা হয়েছে এক ডজনেরও বেশিবার পবিত্রকরণ বলছে যে তারা দুজনেই আল্লাহ তালার নির্দেশ অমান্য করে অপরাধ করেছিল তারা দুজনেই অনুতপ্ত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 ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দেখতে পাবেন দুজনকেই এই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়েছে দুজনে অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছে আর কিছু ধর্মবিশ্বাস এখানে বলছে যে যেহেতু হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন আর মানুষ জাতির অপরাধের জন্য দায়ী যেটার সাথে ইসলাম একমত না আল্লাহ তালা নারীদের অভিশাপ দিয়েছেন আর বলেছেন যে তারা প্রসব বেদনা অনুভব করবে অর্থাৎ কারো কারো মতে গর্ভধারণ একটা অভিশাপ আর এই কথার সাথে ইসলাম একমত না এবং পবিত্র কোরআন পড়লে আপনারা জানতে পারবেন নিসার এক নম্বর আয়াতে বলা হয়েছে যে গর্ভ তোমাকে ধারণ করে তাকে শ্রদ্ধা করো ইসলাম ধর্মে গর্ভধারণ কোনো নারীকে ছোট করে না তাকে আরও বড় করে পবিত্র কোরআনে সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মানব জাতি আমি তোমাদের পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি কষ্টের পর কষ্ট বরণ করিয়া জননী সন্তানকে গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বৎসর বয়সে এছাড়াও পবিত্র কোরআনে সুরা আহকাপের পনেরো নম্বর আয়তে আছে আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি কষ্টের সাথে জননী তাহাকে গর্ভে ধারণ করে এবং কষ্টের সাথে জননী তাহাকে জন্ম দেয় গর্ভধারণ নারীকে বড় করে কখনোই তাকে ছোট করে না আর ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান এছাড়া একটি হাদিস অনুযায়ী যার উল্লেখ আছে সহি বুখারিতে আট নম্বর খণ্ডে বুক অব আদাবের দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বর হাদিস একবার এক লোক আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের কাছে নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিত জানাবো নবীজি উত্তরে বললেন তোমার মা লোকটা প্রশ্ন করলো এরপর কাকে নবীজি বললেন তোমার মা লোকটা আবার প্রশ্ন করলো তারপর কাকে জানাবো নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে জানাবো তখন নবীজি বললেন তোমার বাবা এক কথায় পঁচাত্তর পারসেন্ট ভালোবাসা সন্তানের চার ভাগের তিন ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা পঁচিশ পার্সেন্ট অর্থাৎ চার ভাগের এক ভাগ ভালোবাসার দাবিদার বাবা আরেক কথায় আমাদের মা গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে এই হলো ইসলামের শিক্ষা ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয় অনেকের মধ্যে ভুল ধারণা আছে বিশেষ করে যখন ইসলামে নারীদের নিয়ে কথা বলা হয় অনেক মুসলিম আর অমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে কোরআন আর সহিদিস পড়েন আমি আগেই বলেছি পুরুষ এবং নারী উভয়ই সমান তবে সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয় আপনাদের একটা উদাহরণ দেই যে ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে দুজন ছাত্র ধরুন এ আর বি তারা দুজনেই প্রথম হলো আর তারা দুজনেই একশোর মধ্যে আশি নম্বর পেলো কিন্তু আপনি যদি পরীক্ষার খাতা দেখেন মনে করেন দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর করে প্রথম প্রশ্নে যার নাম এ সে দশে নয় পেল যার নাম বি সে পেল দশের মধ্যে সাত তাহলে এক নম্বর প্রশ্নে যার নাম এ সে বি এর চাইতে সুবিধাজনক অবস্থানে আছে দুই নম্বর প্রশ্নে যার নাম বি সে দশে পেল নয় আর যার নাম এ সে পেল দশে সাত তাহলে দুই নম্বর প্রশ্নে যার নাম বি সে এবার থাকলো কিছুটা সুবিধাজনক অবস্থানে এর পরের আটটা প্রশ্নেই দুজনেই দশের ভেতর আট পেল এখন যদি এই দুজনের সবগুলো প্রশ্নের নাম্বার যোগ করেন দুজনেই একশোর মধ্যে পেল আশি যদি ভালো করে দেখেন এ আর বি এই দুজন ছাত্রই সব মিলিয়ে সমান কিছু কিছু প্রশ্নে এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে কিছু কিছু প্রশ্নের উত্তরে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে কিন্তু সব মিলিয়ে দুজনই সমান একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব শুধু একথাই বলে না যে পুরুষ আর নারী উভয়ই সমান ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে যে জাতি গোত পাশাপাশি পুরুষ আর নারীও সব মিলিয়ে সমান ইসলামে পুরুষ এবং নারী সমান তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে কিছু ক্ষেত্রে নারী সুবিধাজনক অবস্থানে আছে তবে সব মিলিয়ে তারা দুজনেই সমান যেমন ধরুন যদি আমার ঘরে ডাকাতে সে ঢোকে আমি এ কথা বলবো না যে আমি নারীর অধিকারে বিশ্বাস করি আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি আর তাই আমার বোন আমার স্ত্রী আমার মা গিয়ে ডাকাতের সাথে যুদ্ধ করবে কারণ আল্লাহ পবিত্রকরণে সুরান ইসলাম চৌত্রিশ নম্বর রাতে বলেছেন যে আল্লাহ তালা পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন অর্থাৎ পুরুষের শক্তি নারীর চেয়ে বেশি তাহলে শক্তির কথা বলা হলে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে যেহেতু তাদের শক্তি বেশি দেওয়া হয়েছে তাই পুরুষের দায়িত্ব হলো নারীকে রক্ষা করা এখানে পুরুষ আছে সুবিধাজনক অবস্থানে ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে আমি আগেই বলেছিলাম যে মা তিন গুণ বেশি ভালোবাসা আর সহমর্মিতা পান বাবার তুলনায় এখানে নারী সুবিধাজনক অবস্থানে তবে সব মিলিয়ে আপনি দেখবেন যে নারী আর পুরুষ ইসলাম সমান আর বিস্তারিত জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন আমি ইসলামী নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছি এটা কি আধুনিক না সেকেলে এটা প্রথম অংশ অর্থাৎ আমার লেকচার আর দ্বিতীয় অংশে আছে প্রশ্নোত্তর পর্ব এখানে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে আর মানুষের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে এখানে দূর করা হয়েছে আর এই লেকচারে আমি নারী জাতির অধিকারগুলোকে ইসলাম অনুযায়ী ছয় ভাগে ভাগ করেছি আধ্যাত্মিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার আইনগত অধিকার শিক্ষাগত অধিকার এবং রাজনৈতিক অধিকার আর আমি এখানে বলেছি যে সব মিলিয়ে পুরুষ এবং নারী উভয় সমান ইসলামের সর্বশক্তিমান স্রষ্টার ধারণা আল্লাহ তালার ধারণা এমন নয় যে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবাহ তালা হলেন একজন দেবতা কোনো বিশেষ জাতির কাছে অথবা বিশেষ কিছু লোকের কাছে পবিত্র কোরণের সুরা ফাতিহায় উল্লেখ আছে যে আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হচ্ছে রাব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক আর পবিত্র শেষ সুরা অর্থাৎ সুরা নাসের এক নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কোলাউজবির আব্বিন নাস বলো আমি স্মরণ লইতেছি মানব জাতির প্রতিপালকের কাছে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ তালা হলেন এই পৃথিবীর সমগ্র মানব জাতির প্রতিপালক কোনো বিশেষ গোত্রের প্রতিপালক নয় অথবা কোনো বিশেষ জাতি আর পবিত্রকরণে এমন অনেক আয়াত আছে যেখানে শুরুতেই বলা হচ্ছে ইয়া ইউহান নাস হে মানব জাতি ইয়া নাস হে মানব জাতি ইয়া ইউহান নাস হে মানব জাতি আর আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরণের একটা আয়াত বলেছিলাম যার শুরুতেই ছিল ইয়া ইউহান নাস হে মানব জাতি আর আল্লাহ তালার পবিত্র কোরণে সুরা আল বাকারার একশো আটষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ইসলামে পৃথিবীর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রয়েছে একটি নৈতিক অনুশাসন রয়েছে একটি নৈতিক নিয়ম আর এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব পুরো বিশ্বব্রহ্মাণ্ডে পবিত্র করণেশ্বরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কেউ অন্য কাউকে হত্যা করে এবং যদি সেটা নরহত্যা অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল সব মানুষকেই আর যদি কোনো ব্যক্তি কারো জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো সব মানুষকেই পবিত্রকরণ বলছে যদি কোনো লোক কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম সে যাই হোক তার জাতি বা গোত্র বা বর্ণ বা ধর্ম যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে আর এটা যদি নরহত্যার অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায় হোক সে মুসলিম বা অমুসলিম যে কোনো গোত্র বর্ণ বা ধর্মের তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে